Namo Vishnu Padaya Krishna Prashtaya Bhutale Shimate Bhakti Vedanta Swami Niti Namane Namaste Saraswate Deve Gauravani Pracharine Nirvishesha Shunyavadi Pastatyade Shatarine Hare Krishna কিরকম কথা বলবো কৃষ্ণ কথা কৃষ্ণের সম্বন্ধে তো কৃষ্ণ কে কৃষ্ণ আর কি কি নাম আছে গোপাল কৃষ্ণ আপনার কি নাম তো আপনার মা বাবা সেই নাম দিয়েছেন মা বাবা কে আমি মা বাবা শরীর মাতা পিতা এবং আধ্যাত্মিক মাতা পিতা ওই নাম দিয়েছেন গোপাল মানে কি ভগবান শ্রীকৃষ্ণ ভালো কালে নাম কৃষ্ণের নাম কিন্তু নামে আর্থ কি গরুদে যারা চারণ মানে পালন করে গোপাল এবং গো মানে গরুরা আরো কি অর্থ আছে গো ইন্দ্রিয়া ইন্দ্রিয়া এবং গো এ আরেকটা অর্থ আছে গোস্বামী গোস্বামী মানে ইন্দ্রিয়া তো যে দমন করে ও মানে না না গো এ শব্দের আর একটা অর্থ আছে ভূমি ভূমি তো গোপাল মানে বিশেষ অর্থ আছে যিনি গরুদের পালন করেন এবং ইন্দ্রিয়া পালন করেন এবং গোমাতা মানে ভূমি দেবী ভূমি দেবীর স্বামী তো গোপাল কৃষ্ণ এক খুব প্রসিদ্ধ নাম আরো কি যাদব হরে নাম কৃষ্ণ যাদবায় নমহা क्या अदरस माने যদু বংশী আসলে সকালে যারা যদু বংশী আছে তারা যাদব বলতে পারে কিন্তু আমরা যখন যাদব বলি তখন আমরা বিশেষ করে কৃষ্ণকে লক্ষ্য করে তো কৃষ্ণের বাবা নাম কি নন্দ মহারাজ ব্রজবাসীরা বলে এবং মথুরাবাসীরা কি বলে ব্রজবাসীরা বলে যে কৃষ্ণের বাবা নাম আছে নন্দ মহারাজ এবং মথুরাবাসীরা কি বলে দ্বারকাবাসীরা হ্যাঁ বসুদেব বসুদেব তো কৃষ্ণের বাবা নাম আছে বসুদেব সেই জন্য কৃষ্ণের এক নাম হচ্ছে বাসুদেব বাসুদেব এবং এই শব্দের আর এক তো অর্থ বাসুদেব যাদের বাস মানে নিবাস স্থান থাকার জায়গা সব জায়গায় আছে মানে সব জায়গায় আছে সে তো ভগবান না ভগবান কথায় আছে উপরে উপরে আছেন নিচেও আছেন আগে আছেন পেছনেও আছেন সব জায়গায় থাকেন ভগবান সেই জন্য তার নাম আছেন বাসুদেব তাদের বাস মানে যেমন ওই বাংলায় শব্দ আছে বাসা তো সব জায়গায় আছে সেসব ভগবান কৃষ্ণের আর একটা নাম আছে ভগবান এই ভগবান শব্দে কি অর্থ এই পণ্ডিত তো সব কিছু জানেন আর কেউ বলতে পারেন আপনি উত্তর দেন না আর কেউ বলতে পারেন ভগবান ভগবান শব্দে কি হয় আমরা সবাই শুনেছি না ভগবান ভগবান খেয়ে আছে সাই বাবা না না না না না না কে ভগবান হচ্ছেন কি যাদব গোপাল না ভগবান তো যাদব তো ভগবান আছেন তো যাদব মানে কৃষ্ণ ভগবান এই শব্দের অর্থ কি পণ্ডিত দ্বারা বিভূষিত যা দেখাচ্ছে ছয় ভাগা মানে বিশেষ বিভূতি না ঐশ্বর্য তার নাম হচ্ছেন ভগবান তো ভগবান এক হচ্ছে সব ঐশ্বর্য সব সম্পত্তি আছে কিছু জগতের মধ্যে না জগতের বাইরে যা ভগবানের সম্পত্তি নেই আছে কোনো জিনিস নেই সবকিছু ভগবানের আছে আমরা বলে এটা আমা এটা আমা এটা কি বলে যুগ বক্স এটা বলে এটা আমার কাপড় আমার বিগ ব্যাগ আমার চু খুব কম আমার ঠিকই আমার মাথা আমার মাথা খারাপ আমার ভাই বোন বন্ধু আপনার সকলে আমার বন্ধু আমার কি আছে আমার কিছু নেই সবকিছু কৃষ্ণ সেই জন্য ইনি হচ্ছেন ভগবান ঐশ্বর্য শস্য মাগ বীর্য বীর্য মানে শক্তি আমাদের শক্তি আছে আমার যথেষ্ট শক্তি এই তো উঠাতে কিন্তু ভগবান যদি আমাদের শক্তি না দেন তাহলে আমরা উঠাতে পারি না এ খুব সরল কাজ না এই ছোট ধাবা উঠাতে একদিন কয়েক বছর আগে এখানে বড়দায় ছিলাম শীতকালে খুব শীত করেছি তো আমি চার বাজে না চার বাজে একটু আগে উঠলাম এবং এই পঞ্জাবি আমি পরে আছি কিন্তু সেটা উঠাতে পারলাম না এই পা একদম শক্ত হয়ে গেছে খুব ঠান্ডা ছিল ব্রাশও করতে পারিনি বামে হাতে ব্রাশ করে দরকার ছিল স্নান করতে পারিনি একদম ওই লোহা মতো হয়ে গেছে শক্তি বিবশ ব্রেন থেকে নেই শীত থেকে তো সেই সময় বুঝলাম যে আমরা আসলে আমরা চিন্তাও করে না আমরা এমনি উঠি ব্রাশ করে এইসব করে কিন্তু ভগবান যদি শক্তি না দেন আমরা কিচ্ছুই করতে পারি না এবং এই হচ্ছে কারণ যে আমি শীতকালে এখানে গুজরাটি থাকি না দক্ষিণ ভারতে যায় সেখানে শীত এই রকম মানে গুজরাটের মতো থাকে না আমার মানে দৈহিক সমস্যা বেশি হয় শীতের মধ্যে সেই জন্য আমি ইংল্যান্ড ছেড়ে এখানে ভারতে আসলাম কারণ সেখানে শীত প্রচুর আছে তো ঐশ্বর্য সমাগ্রস বীর যশ যশ যশ ভগবানের যশ আছে এই কৃষ্ণের কৃষ্ণের যশ আছে শুধুমাত্র এই পৃথিবীতে নয় ব্রহ্মালোক স্বর্গলোক নরকেও সবাই ভগবানকে চেনেন কি ভগবান আছে কিছু আছে নাস্তিক লোক ভগবানকে মানে না কিন্তু ভগবানের যারা মানে না তারা ও আমি ভগবানকে মানে না এই ভগবান শব্দ বললে স্বীকার করে যে তারা ভগবানকে মানে তারা যদি বলে যে আমি ভগবানকে মানে না তো আমরা জিজ্ঞেস করতে পারি তো কোন ভগবান মানে না তো আমি ভগবানকে মানে না এর অর্থ হচ্ছে যদি কোনো জিনিস কোনো ব্যক্তি ভগবান ভগবানের মতো ছিলেন না তো কিভাবে তারা অবিশ্বাস করতে পারতো আমার কথা বুঝতে পারছ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ভগবানকে আমি মানে না এই কথা বলে তারা বিপরীত ভাবে ভগবানকে মানে তো ভগবানের যশ সর্বত্র আছে সবাই প্রত্যক্ষ ভাবে অথবা পরোক্ষ ভাবে সবাই ভগবানকে মানে আমি জানি না আমার কথা আপনার কি বুঝতে পারে কিনা কিন্তু তো <clears throat> শ্রিয়া ভগবান হচ্ছেন ইয়ং শ্যাম সুন্দরম চিন্ত গুণ স্বরূপম তার রূপ খুবই সুন্দর আছে সব সৌন্দর্য ভগবানের আছে সেই জন্য আমরা বুঝতে পারি যে ওই ওই দক্ষিণ ভারতে এক সাই বাবা আছে এবং কেউ কেউ বলে যে ভগবান আছে কিন্তু তার মুখ এই তো অসুন্দর আছে যে উঠ ও শুয়ার ও লজ্জা পারত এইরকম মুখ যদি থাকতো খুব খুশি কিন্তু আমাদের কৃষ্ণ এই তো সুন্দর আছে যে খন্দার্প কোটি নিয়ে বিশেষ শোভন অসংখ্য কামদেব ভগবানের কৃষ্ণের রূপ দেখে লজ্জিত হয় তো শ্রেয়া জ্ঞান ভগবান সবকিছু জানেন ভগবানের স্কুলে যাওয়া পড়াশোনা করা কোনো দরকার নেই Tabujan, Konskole Jan Karskole, Krishna Guru की नाम अपने सब ब्रजभाषी ये सब जाने ना संधि पानी मुनि तार स्कूल कौन जाएगी गुरु को कौन जाएगा उज्जैन যার মধ্যে ভক্তি চারু মহারাজ তার মন্দিরে প্রতিষ্ঠিত আছে তার মনে মনে প্রভুবারে মন্দিরে উপপারে চালনা করেন তো সন্দীপনি মুনি ভগবান কৃষ্ণ এবং বলরামে গুরু ছিলেন কিন্তু তারা এত ভালো ছাত্র ছিলেন যে শক্তি দিনের মধ্যেই তারা সবকিছু বুঝতে পেরেছেন মানে একবার বললেই বুঝতে পারছেন কারণ আসলে তারা সবকিছু জানেন তো ভগবান সবকিছু জানেন সব জ্ঞান আছে তার কাছে এবং আমাদের মনে কি আছে তিনি সবকিছু জানেন জ্ঞান এবং বৈরাগ্য তো ভগবান হচ্ছেন পরম বৈরাগী তো কি করে বৈরাগী আছেন ভগবান পণ্ডিত কিভাবে ভগবান বৈরাগী হচ্ছেন ভগবানের এই গুণ আছে বৈরাগ্য ছয় মুখ্য গুণের মধ্যে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছেন এবং কৃষ্ণ অসংখ্য গোপীডে মন্ডলের মধ্যে ছেড়ে দিচ্ছে হ্যাঁ রসলীলায় তো এই জড় জগতে সকলে প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে সুন্দরী নারী ভগবান কৃষ্ণ জগতের মধ্যে সবচেয়ে সুন্দরী নারীদের মধ্যেও আসক্ত না সব ছেড়ে দিলেন তো এই তো হচ্ছে ভগবানের বৈরাগ্য তো ভগবান এই শব্দ হচ্ছে যা কাছে চয় মুখ এবং অসংখ্য ও গুণ সম্পূর্ণভাবে আজ লক্ষণ তো ইনি হচ্ছেন ভগবান এবং কেবল কৃষ্ণের কাছে এইসব লক্ষণ আছে সেই জন্য কৃষ্ণ হচ্ছেন ভগবান আর কি কি নাম আছে কৃষ্ণ অনেক নাম গোবিন্দা সেটা অনন্ত কৃষ্ণ অনন্ত নাম ওইটা কি ওই শত নামে অনন্ত নাম হ্যাঁ যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠ করে নাম সহিত আছেন আপনে শ্রীহরি কৃষ্ণ অনেক নাম আছে গোবিন্দা গোপীনাথ গোপীচন্দ্র বল্লভ ঋষিকেশ অনন্ত বলরাম চৈতন্য গৌরঙ্গ আর কি কেশব মাধব অনেক অনেক নাম আছে তো আমরা যদি কৃষ্ণের নাম স্মরণ করি আমরা এই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 ইনক্লুডেড আছে তো আপনারা সকালে হরিনাম করুন যত সম্ভবই হয় আমি জানি আপনারা সকলে খুব ব্যস্ত থাকেন বিশেষ করে আপনারা যারা কিচেনে সেবা করেন খুব ব্যস্ত থাকেন খুব কষ্ট করে ভগবানের সেবা করেন কষ্ট না করলে কেসব মিলবে না কেষ্ট মিলবে না কথা আছে না এটা খুব ভালো যে আপনারা তো প্রাণ দিয়ে রাধা শ্যামসুন্দর সেবা করেন আমি শিলপ্রভাদের চরণে প্রার্থনা করি যেন আপনারা সকালে এই খুব কষ্ট নিয়ে সেবা করা থেকে শিলপ্রভাদের পুরা কৃপা পাবেন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 কিন্তু অনেক নাম অনেক নাম আছে মুখ্য নাম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ সেটা মুখ্য নাম কৃষ্ণ মানে সর্বাকাশক সবাইকে আকাশ সুন্দর এই মুখ্য নাম কৃষ্ণ শব্দের আর কোনো অর্থ নেই অনেক অর্থ আছে যা দ্বারা জন্ম মৃত্যু বন্ধ হয়ে যায় কৃষ্ণ আরেকটা অর্থ আছে কালা শ্যামসুন্দর চৈতন্য মহাপ্রভু বলেন যে ওই কৃষ্ণের নাম আমি শুধু দুই দুই অর্থ জানি একটা আছে নন্দনা আর একটা আছে শ্যামসুন্দর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো আপনারা সকলে হরিনাম করে সুখী থাকুন বুঝতে হবে যে এই সংসারিক জগতে অনেক জঞ্জাল হয় সেই সকল জঞ্জাল সহন্য করতে হবে এবং ভগবান খ্রিস্টের চরণে আমাদের বিশ্বাস রাখতে হবে এভাবে এই কষ্টপূর্ণ জীবনে আমাদের থাকতে হবে এবং পরিশেষে কৃষ্ণ নাম কৃপা দ্বারা কৃষ্ণ নামের কৃপায় হরিগুরু এবং বৈষ্ণবের কৃপায় আমরা হরিচরণে পূর্ণ ভক্তি লাভ করব হরে কৃষ্ণ